আনাস মালেক রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন একবার আমরা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম এমন সময় একজন অপরিচিত লোক আসলো এবং সে এসে জিজ্ঞাসা করলো আব্দুল মুতালিবের সন্তান মোহাম্মদ কোথায় আমরা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বললাম ওই সুন্দর হাস্যজ্জ্বল লোকটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম লোকটি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে গেল এবং তাকে ডাক দিয়ে বলল ইয়াবনা আব্দুল মুতালিব ইন্নি সা ইলুকা ওয়া মুসাদ্দিদুন আলাইকা সুয়াল হে আব্দুল মুতালিবের সন্তান আমি আজকে তোমাকে কিছু কঠিন প্রশ্ন করব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন তিনি সেখান থেকে সোজা হয়ে বসলেন লোকটি প্রশ্ন করল ইয়া মুহাম্মদ মানিল্লাজি রফা সামা হে মোহাম্মদ এই আসমানকে কে উচ্চে স্থাপন করেছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল্লাহ লোকটি আবারও প্রশ্ন করল অমানিল্লাদি সাতাল আর্থ এই জমিনকে কে প্রশস্ত করেছে এই জমিনকে কে বিস্তীর্ণ করেছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জবাব দিলেন আল্লাহ লোকটি আবারও জিজ্ঞাসা করল অমানিল্লাদি নসাবাল জিবাল এই পাহাড় সমূহকে এত সুন্দরভাবে কে স্থাপন করেছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম জবাব দিলেন আল্লাহ তারপর লোকটি বলল যিনি আসমান সমূহকে সুউচ্চে স্থাপন করেছেন যিনি জমিনকে প্রশস্ত করেছেন যিনি পাহাড় সমূহকে এত সুন্দর করে স্থাপন করেছেন সেই সত্তার কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি আল্লাহ তালা কি তোমাকে আমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন কথা শুনে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের চেহারা লাল হয়ে গেল তিনি জবাব দিলেন আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ তাল আমাকে তোমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন লোকটি আবারও বলল ওই সত্তার কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি যিনি আসমানকে সূর্যে স্থাপন করেছেন যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যিনি পাহাড়কে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন যিনি তোমাকে আমাদের নিকট রাসুল হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জবাব দিলেন আল্লাহ আহম্মান হ্যাঁ আল্লাহ তাল আমাকে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করল আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জবাব দিলেন আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করলো আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে জাকাত আদায় করার নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম জবাব দিলেন আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে জাকাত আদায়ের নির্দেশ দিতে বলেছেন লোকটি আবারও জিজ্ঞাসা করলো আল্লাহ তালা কি তোমাকে আমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম জবাব দিলেন আল্লাহ নাম হ্যাঁ আল্লাহ তালা আমাকে তোমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন এ কথা শুনে লোকটি বলে উঠল ওই সত্তার কসম করে বলছি যিনি তোমাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যিনি আসমানকে সুচ্চে স্থাপন করেছেন যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যিনি পাহাড় সমূহকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন আমি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব রমজান মাসে রোজা রাখবো জাকাত আদায় করব হজ পালন করব এর থেকে বেশি আর কোনো আমল আমি করব না লোকটি যখন উঠে চলে গেল তখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন লোকটি যদি সত্য বলে থাকে লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে করবে অর্থাৎ সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং রমজানে রোজা রাখে জাকাত আদায় করে হজ পালন করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে হে আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করো পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তো তুমি জাকাত আদায় করবে যদি তোমার নিকট পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকে তাহলে তোমার উপর কোনো জাকাত নেই তুমি যদি অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে তোমার উপর রোজার বিধান নেই তুমি যদি পাথেও সংগ্রহ করতে না পারো তাহলে তোমার উপর হজ ফরজ নয় কিন্তু হে আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই নামাজের বিধান কি এক মুহূর্তের জন্যেও তোমাদের উপর থেকে রহিত হবে না নামাজের বিধান কখনোই তোমাদের উপর থেকে রহিত হবে না সর্ব অবস্থায় তোমাদেরকে নামাজ আদায় করতে হবে তুমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো তাহলে তোমাকে বসে নামাজ আদায় করতে হবে তুমি যদি বসে নামাজ আদায় করতে না পারো তাহলে তোমাকে শুয়ে নামাজ আদায় করতে হবে তুমি যদি শুয়ে নামাজ আদায় করতে না পারো তাহলে তোমাকে ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে তুমি যেই অবস্থাতেই থাকো না কেন নামাজ তোমাকে পড়তেই হবে নামাজ তোমাকে আদায় করতেই হবে আর যদি কেউ ঠিকমতো নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন কেউ যদি ঠিকমতো নামাজ আদায় করে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে তাহলে আল্লাহ তালার দায়িত্ব হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এরশাদ করেন খামসু সালাওয়াত মান হাফাজ আলাইহিন্না কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা আল্লাহ কেউ যদি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে এই নামাজ কেয়ামতের অন্ধকার মুহূর্তে তার জন্য আলো হবে এবং তার জন্য দলিল হবে কেয়ামতের ভয়াবহ মুহূর্তে তার মুক্তির উপায় হবে আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে কেমতের দিন ফেরাউন কারুন এবং হামানের সাথে তার হাসর হবে হায় আফসুস বাস্তবতা কতই না কঠিন আজকে আমাদের সন্তানেরা নামাজ না পড়ে মৃত্যুবরণ করছে এমনকি যারা বৃদ্ধ হয়ে গেছে যাদের চুল দাড়ি পেকে গেছে তারাও নামাজ আদায়ের ব্যাপারে গাফলতি করছে